All power and might belong to Allah, the Most High, the Great. We make peace a symbol of ours. In the name of peace we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with. আর যখনই আপনি আল্লাহ সবান তাল্লাহর নির্দেশ মেনে চলছেন আপনি তখন ইবাদত করছেন আল্লাহর উপাসনা করছেন যদি যে কাজগুলো নিষেধ করেছেন আল্লাহ সবান তালা সে কাজগুলো করা থেকে বিরত থাকেন আপনি তাহলে ইবাদত করছেন অনেক মানুষেরই একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তবে একমাত্র ইবাদত নয় আল্লাহ সুবান তালার আদেশ মেনে চলাটাও ইবাদত আর সালাহ হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাহ শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন যদি জানেন যে আল্লাহ সুবাহ তালা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে যাতে করে আল্লাহ সোহানতালার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস এভাবে সে আল্লাহ সোহান তাল্লার কাছ থেকে দূরে সরে যায় এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সোহান তাল্লাহ থেকে দূরে সরে যায় পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে বস্তুগত জিনিসের তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে এভাবে সে সিরাত আল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে সরল পথ থেকে মনের ভেতরে তখন শান্তিও থাকবে না আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব পবিত্রকরণ বলছে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণে কাম কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে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 ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন আসসালাতু খায়রু নাম যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়ায় মমত্ববোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরআনে সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া ইউয়ান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আল্লাহ সুবাহতালা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তাকোয়া অর্থাৎ ন্যায়পরায়ণতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা পবিত্র কর্ণেশ্বরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াইল উল্লেখুল্লে হুমাজাতের লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কোরআনে সুরা হুজুরাতের এগারো নম্বর ও বারো নম্বর আয়তে উল্লেখ করা আছে আমানু হে মুমিনগণ তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোনো নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইয়া আয়ু হাল্লাজিনা আমানু হে মোমিনগণ তোমরা অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না পেছন থেকে নিন্দা করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে পবিত্র কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কোন প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ দ্বিগুণ পাপ আর আল্লাহ সুবান তালা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন তোমরা তোকে ঘৃণ্যই মনে করো সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায় আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া এলাইকা মিনাল কিতাবি ও আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাশা ইবাল মুনকার যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো কারণ নিশ্চয়ই সালাদ তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে সুরা ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে সালা আমাদের সত্যবাদী হতে শেখায় একই ধরনের কথা বলা হয়েছে সুরা বাকারায় বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো পবিত্র কর্ণেশ্বরা বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না পবিত্রকরণ বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ আপনারা ঘুষ দেবেন না পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয় পবিত্র কোরআনে সুরারদের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করবেন যখন সালা আদায় করবেন আপনি তখন খুবই শান্তিতে থাকবেন আপনার হৃদয় প্রশান্ত হবে সালাহ হল আল্লাহ তালার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় পবিত্রকরণে সুরা বাকার একশো তেপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো আর নিশ্চয়ই আল্লাহ সবান ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ বলছেন আর নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহর একত্রের প্রতি ভরসা একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে শির্ক থেকে সম্পূর্ণ বিরত থাকা শির্ক মহাপা কোনো সন্দেহ নেই এবং সেটা ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট আবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন Hasan Jamil Shahidullah Khan Madani doctor Hafez A B M Hezbullah Akramuzzaman bin Abdussalam Muzaffar bin Mohsin Mohammadul Hasan Abdur Razzak Jahangir আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান আল্লাহ তোমাদের মধ্যে থেকে ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam যা নারী পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সামাজিক উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা সালাতের সময় যখন রুকুতে যায় যখন মাথা নোয় শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয় মেরুদণ্ডের বিভিন্ন নাভ শক্তিশালী হয় মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায় এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো এরপরে যখন উঠে দাঁড়াই অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয় শরীরও তখন রিল্যাক্সড হয় যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন তা না হলে তা না হলে আপনার মাথা ব্যথা করবে পিঠে ব্যথা করবে মাংসপেশিতে টান পড়বে এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে যেমন ধরুন এমন কোনো যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে সাধারণত দেখা যায় একটা থ্রি পিন প্লাগ আছে তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায় আর্থিং করা হয় একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেন আর ব্রেনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোভ সেটা মাটিতে ঠেকানো হয় এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায় তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন সিজদার সময় আমরা ফ্রন্টাল লোভ মাটিতে ঠেকাই ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না সেটা থাকে ফ্রন্টাল লোভে সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন যখন সিজদা করি তখন প্যারানাইটাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয় এতে করে সাইনোসাইটিসের সম্ভাবনা কমে যায় যেটা হলো সাইনাসের প্রদাহ সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি আর ম্যাক্সিলারি সাইনাস এটার ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম এতে করে ম্যাক্সিলারি সাইনাসের ড্রেনেজটা হয় এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা এছাড়াও সিজদা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস মিশ্রিত হতে পারে সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয় আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে সিজদার মাধ্যমে এইসব অসুখেই উপকার পাওয়া যায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র দুই তৃতীয়াংশ ব্যবহার করে থাকি আর বাকি এক তৃতীয়াংশ ফুসফুসের সেখানে বাতাস থেকে যায় মাত্র দুই তৃতীয়াংশ তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায় ঢোকে আর বের হয় বাকি এক তৃতীয়াংশ বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে আর এতে ফুসফুসের সেই রেসিডুয়াল এয়ার বের হয়ে যায় তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরও তাজা বাতাস ফুসফুসে ঢোকে এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয় যখন সিস্তা করি তখন যেহেতু বিকর্ষ বল কমে যায় তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায় তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনির ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায় সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া ফিমোরাল অসুখের নিরাময় হয়ে থাকে এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয় তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায় যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে আমাদের পা থাকে নমনীয় এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট কারণ এই মাসেলগুলোতে অনেক ধমনী আছে আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয় যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে হাত এবং কপালও মাটি স্পর্শ করে এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয় কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয় সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগেরও উপকার পাওয়া যায় যখন আমরা সিজদা থেকে উঠি যখন সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্সড হয় তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় পিঠের মাংসপেশি রিল্যাক্সড হয় সিজদার মাধ্যমে আমরা উপকার পাব কোষ্ঠকাঠিন্য আর বদহজমে এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে এতে করে আমাদের পিঠের মাসাল উরুর মাসাল হাটের মাসাল আর পায়ের মাসাল শক্ত হয় যখন আমরা সালা আদায় করি তখন তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালা আদায় করে থাকি না এটা হলো বাড়তি উপকার আমরা সালা আদায় করি আল্লাহ তালার প্রশংসা করার জন্য তাকে ধন্যবাদ দিতে আমরা সালা আদায় করি নির্দেশনার জন্য ন্যায় নিষ্ঠার পথে প্রোগ্রাম হওয়ার জন্য সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যার বিশ্বাস কম অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হলো আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কারণ এটাই আল্লাহ সোহান তালার নির্দেশ এটাই আমাদের বিরিয়ানি কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তারপরও তারা ঠকায় তারা সৎ না তারা ন্যায়পরায়ণ লোক না তাহলে আপনি কিভাবে বললেন যে সালা হলো ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং আমরা জানি কিছু মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্রকরণের সুরামিনের এক ও দুই আয়াত যেখানে উল্লেখ করা হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাহ জিনাহুম ফি সালাতিম খাওয়াশিউন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা সালা আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে আরবি শব্দ খাসিউন এটা এসেছে খুশু যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া সেজন্য আল্লাহ বলেছেন যারা সালা আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে তারা অবশ্যই সফল কাম হবে তারাই সালার উপকারগুলো পাবে কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া মনোযোগ ছাড়া তারা সালার উপকারগুলো কখনোই পাবে না তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না তারা ন্যায়পরায়ণ নয় এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোনো রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে আর আল্লাহ সামান নির্দেশগুলো তখন মেনে চলবেন যেমন ধরুন সালার সময় ইমাম সাহেব সুরা ফাতেহার পরে পড়লেন সুরা ইখলাস আর বললেন কুল আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সব মুসলিমই যারা মসজিদে এসে সালা আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয় কেউ কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয় আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবাহতালার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কোল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবাহতালাকে বিশ্বাস করে না যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় And always will be the last and final prophet of Allah. He was a mercy unto the universe. Peace and blessings be on mustafa So he began, this perfect man, sending his word across the land, leading only by his sunnah. উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সেরিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মনজুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে সেরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা বিষয়টা ইনশাল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide In Britain, we are facing one big problem that are you Muslim or British? the space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়